আয়সা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন জাহিলি যুগে আশুরার দিন কুরাইশগণ ও নবী সাল্লাহ সাল্লাম সাওম পালন করতেন যখন হিজরাত করে মদিনায় আগমন করলেন তখন তিনি নিজেও আশুরার সাওম পালন করতেন এবং অন্য কেউ তা পালনের নির্দেশ দিতেন যখন রমজানের সাওম ফরজ করা হলো তখন যার ইচ্ছা আশুরা সাওম পালন করতেন আর যার ইচ্ছা করতেন না